আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন পূর্ব যুগে এক লোক তার নিজের উপর অনেক ঝুলম করেছিল যখন তার মৃত্যুকাল ঘনিয়ে এলো সে তার পুত্রদেরকে বলল মৃত্যুর পর আমার দেহ হাড় মাংস সহ পুড়িয়ে ছাই করে নিও এবং প্রবল বাতাসে উড়িয়ে দেও আল্লাহর কসম যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন তবে তিনি আমাকে এমন কঠিনতম শাস্তি দিবেন যা অন্য কাউকেও দেননি যখন তার মৌত হলো তার সঙ্গে সেভাবেই করা হলো অতপর আল্লাহ জমিনকে আদেশ করলেন তোমার মাঝে ওই ব্যক্তির যা আছে জমা করে দাও জমিন তা করে দিল ওই ব্যক্তি তখনই দাঁড়িয়ে গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করলো সে বলল হে প্রতিপালক তোমার ভয় অতপর তাকে ক্ষমা করা হলো